ইবনু শিহাব জুহরি রহমতুল্লা আলহি নাওফল ইবনু মুয়াবিয়া রদিল্লাহ তালাহু হতে আবু হুরেরা রদিল্লাহ তালাহু এর হাদিসের মতোই বর্ণনা করেছেন তবে অতিরিক্ত আরও একটি কথাও বর্ণনা করেছেন যে এমন একটি সালাত রয়েছে যে ব্যক্তির ওই সালাত ফওত হয়ে গেল তার পরিবার পরিজন ধন সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল